অষ্টম খণ্ড দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীরামকৃষ্ণ প্রথম পরিচ্ছেদ দক্ষিণেশ্বর মন্দিরে নরেন্দ্রাদি ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কালী মন্দিরে সেই পূর্ব পরিচিত ঘরে ছোট খাটটিতে বসিয়া গান শুনিতেছেন ব্রাহ্ম সমাজের শ্রীযুক্ত ত্রৈলোক্য সান্যাল গান করিতেছেন আজ রবিবার বিশে ফাল্গুন শুক্লা পঞ্চমী তিথি বারোশো নব্বই সাল ইংরেজির দোসরা মার্চ আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দ মেজেতে ভক্তরা বসিয়ে আছেন ও গান শুনিতেছেন নরেন্দ্র সুরেন্দ্র মিত্র মাস্টার ত্রৈলক্য প্রভৃতি অনেকে বসিয়ে আছেন শ্রীযুক্ত নরেন্দ্রের পিতা বড় আদালতে উকিল ছিলেন তাহার পরলোক প্রাপ্তি হওয়াতে পরিবারবর্গ বড়ই কষ্টে পড়িয়াছেন এমনকি মাঝে মাঝে খাইবার কিছু থাকে না নরেন্দ্র এই সকল ভাবনায় অতি কষ্টে আছেন ঠাকুরের শরীর হাত ভাঙা অবধি এখনো ভালো হয় নাই হাতে অনেক দিন বার দিয়া রাখা হইয়াছিল ত্রৈলোক্য মার গান গাইতেছেন গানে বলিতেছেন মা তোমার কোলে নিয়ে অঞ্চলে ঢেকে আমায় বুকে করে রাখো তোর কোলে লুকায়ে থাকি মা চেয়ে চেয়ে মুখ পানে মা মা মা বলে ডাকি ডুবে চিদানন্দ রসে মহাযোগ নিদ্রা বসে দেখি রূপ অনিমেষ নয়নে নয়নে রাখি দেখে শুনে ভয় করে প্রাণ কেঁদে ওঠে ডরে রাখো আমায় বুকে ধরে স্নেহে অঞ্চলে ঢাকি মা ঠাকুর শুনিতে শুনিতে প্রেমাশু বিসর্জন করিতেছেন আর বলিতেছেন আহা কি ভাব ত্রৈলোক্য আবার গাহিতেছেন লজ্জা নিবারণ হরি আমার দেখো দেখো হে যেন মনোবাঞ্ছা পূর্ণ হয় ভক্তের মান ওহে ভগবান তুমি বিনা কে রাখিবে আর তুমি প্রাণপতি প্রাণাধার আমি চিরকৃত দাস তোমার দেখো দেখো দেখো হে তুয়া পদ সার করি জাতিকুল পরিহরি লাজ ভয়ে দিনু জলাঞ্জলি এখন কোথা বা যাই হে পথের পথিক হয়ে আব হাম তোর লাগি হইন কলঙ্ক ভাগি গঞ্জে লোকে কত মন্দ বলি কত নিন্দা করে হে তোমায় ভালোবাসি বলে ঘরে পরে গঞ্জনা হে সরম হরম মোর আবহি সকল তোর রাখ বা না রাখ তব দায় দাসেরে মানে তোমারই মান হরি তুমি হে হৃদয়ে স্বামী তব মানে মানে আমি করনাথ যেউ তুহে ভাই ঘরের বাহির করি মজাইলে যদি হরি দাও তবে শ্রীচরণের স্থান চিরদিনের মতো অনুদিন প্রেমবধূ পিয়াও পরাণ প্রেম দাসে কর পরিত্রাণ ঠাকুর আবার প্রেমাশ্রু বিসর্জন করিতে করিতে মেজেতে আসিয়া বসিলেন আর রামপ্রসাদের ভাবে গাহিতেছেন যশ অপযশ কুরস সুরস সকল রস তোমারই ওমা রসে থেকে রসভঙ্গ কেন রসেশ্বরী ঠাকুর ত্রৈলক্ষ্যকে বলিতেছেন আহা তোমার কি গান তোমার গান ঠিক ঠিক যে সমুদ্রে গিয়েছিল সেই সমুদ্রের জল এনে দেখায় ত্রৈলক্য আবার গান গাইতেছেন হরি আপনি নাচো আপনি গাও আপনি বাজাও তালে তালে মানুষ তো সাক্ষী গোপাল মিছে আমার আমার বলে ছায়াবাজির পুতুল যেমন জীবের জীবন তেমন দেবতা হতে পারে যদি তোমার পথে চলে দেহযন্ত্রে তুমি যন্ত্রী আত্মরথে তুমি রথি জীব কেবল পাপের ভাগে নিজ স্বাধীনতার ফলে সর্বমূলাধার তুমি প্রাণের প্রাণ হৃদয়ের স্বামী অসাধুকে সাধু করো তুমি নিজ পুণ্য বলে গান সমাপ্ত হইল ঠাকুর এইবার কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ ত্রৈলোক্য ও অন্যান্য ভক্তদের প্রতি হরি সেব্য হরি সেবক এই ভাবটি পূর্ণ জ্ঞানের লক্ষণ প্রথমে নেতি নীতি করে হরি সত্য আর সব মিথ্যা বলে বোধ হয় তারপর সেই দেখে যে হরি এসব হয়েছেন ঈশ্বরী মায়া জীব জগৎ এইসব হয়েছেন অনুলোম হয়ে তারপর বিলোম এইটি পুরাণের মত যেমন একটি বেলের ভিতর শ্বাস বীজ আর খোলা আছে খোলা বীজ ফেলে দিলে শাঁসটুকু পাওয়া যায় কিন্তু বেলটি কত ওজনে ছিল জানতে গেলে খোলা বীজ বাদ দিলে চলবে না তাই জীবজগৎকে ছেড়ে প্রথমে সচ্চিদানন্দে পৌঁছতে হয় তারপর সচ্চিদানন্দকে লাভ করে দেখে যে তিনিই এইসব জীবজগৎ হয়েছেন শ্বাস যে বস্তুর বীজ ও খোলা সেই বস্তু থেকেই হয়েছে যেমন ঘোলেরই মাখন মাখনেরই ঘোল তবে কেউ বলতে পারে সচ্চিদানন্দ এত শক্ত হলো কেমন করে এই জগৎ টিপলে খুব কঠিন বোধ হয় তার উত্তর এই যে শোণিত শুক্র এত তরল জিনিস কিন্তু তাই থেকে এত বড় জীব মানুষ তৈয়ারি হচ্ছে তাহাতে সবই হতে পারে একবার অখণ্ড সচ্চিদানন্দে পৌঁছে তারপর নেমে এসে এই সব দেখা তিনি সব হয়েছেন সংসার কিছু তিনি ছাড়া নয় গুরুর কাছে বেদ পড়ে রামচন্দ্রের বৈরাগ্য হল তিনি বললেন সংসার যদি স্বপ্নবৎ তবে সংসার ত্যাগ করাই ভালো দশরথের বড় ভয় হল তিনি রামকে বুঝাতে গুরু বশিষ্ঠকে পাঠিয়ে দিলেন বশিষ্ঠ বললেন রাম তুমি সংসার ত্যাগ করবে কেন বলছ তুমি আমায় বুঝিয়ে দাও যে সংসার ঈশ্বর ছাড়া যদি তুমি বুঝিয়ে দিতে পারো ঈশ্বর থেকে সংসার হয় নাই তাহলে তুমি ত্যাগ করতে পারো রাম তখন চুপ করে রইলেন কোনো উত্তর দিতে পারলেন না সব তত্ত্ব শেষে আকাশ তত্ত্বে লয় হয় আবার সৃষ্টির সময় আকাশতত্ত্ব থেকে মহত্তত্ত্ব মহত্তত্ত্ব থেকে অহংকার এই সব ক্রমে ক্রমে সৃষ্টি হয়েছে অনুলোম বিলোম ভক্ত সবই লয় ভক্ত অখণ্ড সচ্চিদানন্দকেও লয় আবার জীবজগৎকেও লয় যোগীর পথ কিন্তু আলাদা সে পরমাত্মাতে পৌঁছে আর ফেরে না সেই পরমাত্মার সঙ্গে যোগ হয়ে যায় একটুর ভিতরে যে ঈশ্বরকে দেখে তার নাম খণ্ডজ্ঞানী সে মনে করে যে তার ওদিকে আর তিনি নাই ভক্ত তিন শ্রেণীর অধম ভক্ত বলে ওই ঈশ্বর অর্থাৎ আকাশের দিকে সে দেখিয়ে দেয় মধ্যম ভক্ত বলে যে তিনি হৃদয়ের মধ্যে অন্তর্জামী রূপে আছেন আর উত্তম ভক্ত বলে যে তিনি এই সব হয়েছেন যা কিছু দেখছি সবই তার এক একটি রূপ নরেন্দ্র আগে ঠাট্টা করত আর বলতো তিনি সব হয়েছেন তাহলে ঈশ্বর ঘটি ঈশ্বর বাটি সকলের হাস্য তাকে কিন্তু দর্শন করলে সব সংশয় চলে যায় শোনা এক দেখা এক শুনলে ষোলো আনা বিশ্বাস হয় না সাক্ষাৎকার হলে আর বিশ্বাসের কিছু বাকি থাকে না ঈশ্বর দর্শন করলে কর্মত্যাগ হয় আমার ওই রকমে পূজা উঠে গেল কালীঘরে পূজা করতাম হঠাৎ দেখিয়ে দিলে সব চিন্ময় কোষাকুষি বেদি ঘরের চৌকাঠ সব চিন্ময় মানুষ জীব জন্তু সব চিন্ময় তখন উন্মত্তের ন্যায় চতুর্দিকে পুষ্প বর্ষণ করতে লাগলাম যা দেখি তাই পূজা করি একদিন পূজার সময় শিবের মাথায় বজ্র দিচ্ছি এমন সময় দেখিয়ে দিলে এই বিরাট মূর্তি শিব তখন শিব গড়ে পূজা বন্ধ হলো ফুল তুলছি হঠাৎ দেখিয়ে দিলে যে ফুলের গাছগুলি যেন এক একটি ফুলের তোড়া ত্রৈলক্ষ্য বলিলেন আহা ঈশ্বরের রচনা কি সুন্দর শ্রীরামকৃষ্ণ বললেন নাগো ঠিক দপ করে দেখিয়ে দিলে হিসেব করে নয় দেখিয়ে দিলে যেন এক একটি ফুল গাছ এক একটি তোড়া সেই বিরাট মূর্তির উপর শোভা করছে সেই দিন থেকে ফুল তোলা বন্ধ হয়ে গেল মানুষকেও আমি ঠিক সেই রূপ দেখি তিনিই যেন মানুষ শরীরটাকে লয়ে হেলে দুলে বেড়াচ্ছেন যেমন ঢেউয়ের উপর একটা বালিশ ভাসছে বালিশটা এদিক ওদিক নড়তে নড়তে চলে যাচ্ছে কিন্তু ঢেউ লেগে একবার উঁচু হচ্ছে আরেকবার ঢেউয়ের সঙ্গে নিচে এসে পড়ছে শরীরটা দুদিনের জন্য তিনি সত্য শরীর এই আছে এই নাই অনেক দিন হলো যখন পেটের ব্যামতে বড় ভুগছি হৃদে বললে মাকে একবার বলো না যাতে আরাম হয় আমার রোগের জন্য বলতে লজ্জা হলো বললুম মা সোসাইটিতে অর্থাৎ এশিয়াটিক সোসাইটি মানুষের হাড় দেখেছিলাম তার দিয়ে জুড়ে জুড়ে মানুষের আকৃতি মা এরকম করে শরীরটাকে একটু শক্ত করে দাও তাহলে তোমার নাম গুণকীর্তন করব বাঁচবার ইচ্ছা কেন রাবণ বধের পর রামলক্ষণ লঙ্কায় প্রবেশ করলেন রাবণের বাটিতে গিয়ে দেখেন রাবণের মা নিকষা পালিয়ে যাচ্ছে লক্ষণ আশ্চর্য হয়ে বললেন রাম নিকষার সবংশ নাশ হল তবু প্রাণের উপর এত টান নিকষাকে কাছে ডাকিয়ে রাম বললেন তোমার ভয় নাই তুমি কেন পালাচ্ছিলে নিকষা বললে রাম আমি সেজন্য পালাই নাই বেঁচে ছিলাম বলে তোমার এত লীলা দেখতে পেলাম যদি আরও বাঁচি তো আরও কত লীলা দেখতে পাব তাই বাজবার স্বাদ বাসনা না থাকলে শরীর ধারণ হয় না সহাস্যে বলিলেন আমার একটি আটটি স্বাদ ছিল বলেছিলাম মা কামিনী কাঞ্চন ত্যাগীর সঙ্গ দাও আর বলেছিলাম তোর জ্ঞানীয় ভক্তের সঙ্গ করব তাই একটু শক্তি দে যাতে হাঁটতে পারি এখানে ওখানে যেতে পারি তা হাঁটবার শক্তি দিলে না কিন্তু ত্রৈলক্ষ্য সহাস্যে বলিলেন স্বাদ কি মিটেছে শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন একটু বাকি আছে সকলের হাস্য শরীরটা দুদিনের জন্য হাত যখন ভেঙে গেল মাকে বলল মা বড় লাগছে তখন দেখিয়ে দিলে গাড়ি আর তার ইঞ্জিনিয়ার গাড়ির একটা একটা স্ক্রু আলগা হয়ে গেছে ইঞ্জিনিয়ার যেরূপ গাড়ি চালাচ্ছে গাড়ি সেই রূপ চলছে নিজের কোনো ক্ষমতা নাই তবে দেহের যত্ন করি কেন ঈশ্বরকে নিয়ে সম্ভোগ করব তার নাম গুণ গাইব তার জ্ঞানী ভক্ত দেখে দেখে বেড়াবো